রসুল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় রাসুল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় ঘোরা ধারে এলে তুমি মা আধারে এলে তুমি মা ঘরে আলোকিত হলো ভুবন তোমার আগমনে তুমি সৃষ্টিকুলের শিরোমণি তুমি সৃষ্টিকুলের শিরোমণি এলে যে ধরাই স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় রাসুল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় ইসলামের লাগি তুমি এই ধরনের বুকে জীবন দিয়ে বিদায় নিলে কোরআন হাদিস রেখে দিন ইসলামের লাগি তুমি এই ধরনের বুকে জীবন দিয়ে বিদায় নিলে কোরআন হাদিস রেখে বুকে টেনে নাও না রাসুল আমার বুকে টেনে নাও না রাসুল আমার তোমারই রওজায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় রাসুল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায় স্বপ্নযোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্নযোগে রাসুল তুমি দেখা দাও আমায় মাদিনার ওই রওজা পাকে শুয়ে আছো তুমি এতিম করে রেখে গেলে উম্মতে মুহাম্মাদি মাদিনার ওই রওজা পাকে শুয়ে আছো তুমি এতিম করে রেখে গেলে উম্মতে মুহাম্মাদি কত জীবন কেটে গেল কত জীবন কেটে গেল হাইরে কত জীবন কেটে গেল তোমারই আশায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় রাসুল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায় স্বপ্ন যোগে রাসুল তুমি দেখা দাও আমায়